লেবাতা ওয়াজানা ফিল ইসলাম অর্থাৎ ইসলামে সমকামিতা এবং বেবিচারের ভয়াবহ পরিণতি এই বিষয়টি সম্পর্কে কোরআন এবং সুন্না থেকে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ এখানে আমরা দুটি বিষয়ের কথা বলেছি একটি বিষয় হলো আল্লেওয়াতা কোরআন এবং সুনার ভাষায় এই অপরাধটির নাম হল আল্লাহ যেটিকে আমরা বাংলা ভাষায় সমকামিতা বলে থাকি ইংরেজিতে যেটাকে হোমোসেক্স বা আরো বিভিন্ন নামে নামকরণ করা হয় আরেকটা বিষয় আমরা বলছি বেবিচার যেটার আরবি হলো জেনা কোরআন এবং সুনার ভাষা এটি জেনা হিসাবে পরিচিত আর আমাদের মুসলিম জনতার কাছে বেবিচারের থেকে জেনাটাই বেশি প্রসিদ্ধ জেনা বললে যত মানুষ বেশি বুঝে বেবিচার বললে এত বেশি বুঝে না আরবিটাই বেশি বুঝে তাহলে আমরা আজকের খোদ্ায় দুটি বিষয় একই প্রসঙ্গে দুইটা দুই ধরনের অপরাধ এবং দুইটি বড় ধরনের অপরাধ দুটি বড় ধরনের গুণা একটি হলো লেওয়াতা আর একটি হলো জেনা এই বিষয়টি আমরা বর্তমানে এমনভাবে পরিলক্ষিত করছি যে এটার দিন দিন বিস্তার প্রচার প্রসার এটা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে এবং সমকামিতার ব্যাপারে আপনারা গত কিছুদিন যাবৎ পত্রপত্রিকায় ফেসবুকে মিডিয়ায় অনেক খবরাখবর দেখেছেন এবং জানতে পেরেছেন সারা বিশ্বে যেই হারে এই সমকামিতা বৃদ্ধি পাচ্ছে আবার এই বিশ্বের ভিতরে বাংলাদেশ একটি মুসলিম দেশ এই দেশও এই রোগের থেকে এই রোগের আক্রমণ থেকে বাহিরে না এবং আস্তে আস্তে পর্যায়ক্রমে আমাদের দেশেও এই সমকামিতার বিস্তার ঘটানোর জন্য অনেক ধরনের কার্যক্রম চলতেছে যেটি এখনো প্রকাশ্য রূপ নেয় নাই কিন্তু প্রকাশ্যরূপ যখন নিবে তখন আর এটিকে থামানো সম্ভব হবে না আমরা কিছুদিন আগে রমাদানের আগে দেখেছি আমাদের দেশে এই ঢাকা শহরেই কেরানীগঞ্জে একদিন রাত্রে আমাদের র্যাব সাতাশ জন যুবককে একসাথে গ্রেপ্তার করেছে তাদের সবারই বয়স ২০ থেকে ৩০ বছর এবং র্যাব যে ভাষ্য দিয়েছেন তাতে বলেছেন যে এরা সবাই সমকামী তারা নিজেদেরকে সমকামী হিসেবে পরিচয় দিয়েছে এবং তাদের অনেকগুলো সংগঠন আছে এবং পুরা বাংলাদেশের চৌষট্টি জেলায় তাদের সংগঠন আছে চৌষট্টি জেলায় হাজার হাজার সমকামী তাদের সংগঠনের সদস্য এটার দেশি বিদেশি অনেক চক্র এটার সাথে জড়িত এবং ওই কেরানীগঞ্জের যেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে তার আশেপাশের যে সকল মুসলিম ভাইয়েরা আছেন তারা বলছেন দীর্ঘদিন যাবৎ তারা এখানে লক্ষ্য করতেছেন একটা বাড়িতে প্রতি সপ্তাহে একবার সমকামীদের সমাবেশ হয় পুরা রাত্রে সমাবেশ হয় সারা দেশ থেকে এখানে উঠতি বয়সের যুবকেরা এখানে আসে গান বাজনা মদ অশ্লীলতা এগুলো সারা রাত চলে এইভাবে প্রতি জেলায় জেলায় তাদের সংগঠন বিস্তার লাভ করতেছে এবং পত্রিকায় যে নিউজগুলো দিয়েছে ভয়াবহ তথ্য বাংলাদেশের কতগুলো সংগঠন এই ব্যাপারে কাজ করতেছে এবং কি ভয়াবহ নেটওয়ার্ক বিস্তার লাভ করতেছে ওই খবরগুলো আমরা বিস্তারিত আলোচনা করার সময় নেই কিন্তু আপনারা যারা পত্রপত্রিকা পড়েন তারা দেখেছেন এরপরে আরো একটি এর সাথে খবর যোগ হয়েছে লন্ডনে সর্বপ্রথম একজন মুসলিম সমকামী ঘোষণা দিয়ে আরেক পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এবং নাম রেজিস্ট্রি করেছে সমকামী হিসাবে বিবাহ নিবন্ধন করেছে তো দুর্ভাগ্য আমাদের সর্বপ্রথম পৃথিবীতে যে মুসলিম সমকামী হিসাবে নিবন্ধন করেছে তিনি আমাদের বাংলাদেশের অধিবাসী তিনি বাংলাদেশের সিলেট জেলা তার নাম হলো জাহিদ চৌধুরী তিনি সেখানে গিয়ে এই সমকামী বিয়ে করেছেন নিবন্ধন করেছেন এবং পত্রপত্রিকায় সাংবাদিকদের সামনে ব্যাপক হারে উনি গর্ববোধ করে সাক্ষাৎকার দিচ্ছে এবং এটাকে সারা বিশ্ব খুব কলাও করে প্রচার করেছে যে একজন মুসলিম ফার্স্ট মুসলিম ঘে পাওয়া গেছে বিশ্বের মধ্যে যে সর্বপ্রথম মুসলিম হিসাবে সমকামী মুসলিম নওয়াজ বাংলাদেশের কিশোর যুবকেরা যখন সারা পৃথিবীতে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করতেছে দ্বিতীয় স্থান অধিকার করতেছে তৃতীয় স্থান অধিকার করতেছে সেই সময় আবার বাংলাদেশের নাগরিক সমকামিতায় প্রথম স্থান অধিকার করছে মুসলিম প্রথম সমকামী নওয়াজবিল্লাহ তাহলে আমরা বুঝতে পারি যে এই রোগটা এই যৌন বিকৃতি মুসলিম যুবকদের মধ্যে এটি বিস্তার লাভ করতেছে ব্যাপক হারে আর এর পাশাপাশি আরেকটি হলো জেনা বা বেবিচার এটি তো আমাদের এখন নিত্য নৈমিত্তিক বিষয় আমাদের <clears throat> সে রেন্টি হোটেল থেকে শুরু করে বাংলাদেশের গ্রামে গঞ্জে পর্যন্ত কোনো জায়গায় আর এর বিস্তার থেমে নেই এর ভয়াবহ বিস্তার এবং জেনা বেবিচার এখন স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে জেনা বেবিচারকে মানুষ এখন আর অপরাধও মনে করে না মানুষ বিয়ে করলে অপরাধ মনে করে জেনা করলে অপরাধ মনে করে না যদি একটু কম বয়সে বিয়ে করে বিশ বাইশ বছর এই ছোট ছেলে বিয়ে করে ফেলছে কিন্তু এই ছেলে যদি অন্য জায়গায় গিয়ে অপকর্ম করে সেটাকে মানুষ খারাপ দৃষ্টিতে দেখে না অর্থাৎ জেনাকে সমাজ স্বীকৃতি দিয়ে দিছে বিবাহকে অপছন্দ করে কোন লোকের স্ত্রী মারা গেছে এই মুরব্বী যদি বিয়ে করতে চায় দেখবেন যে ছেলেরা প্রথম বাধা দেয় ছেলে মেয়েরা বিয়ে করা যাবে না তারপর প্রতিবেশীরা বাধা দেয় দেখো ওই মুরব্বী বুড়া মানুষ এখনো বিয়ে করতে চায় মানে বিয়ে করাটা খারাপ জিনিস কিন্তু এই মুরব্বী যদি এই যে আমরা গতকালও পত্রিকায় দেখেছেন সৎ মেয়ের সাথে সৎ বাবা জানা করছে দীর্ঘদিন যাব ওই মেয়েকে তার সৎ বাবা ওই মেয়ের সাথে দীর্ঘদিন যাবৎ জানা বিচার করে আসতেছে এবং মেয়ে মামলা করেছে পত্র পত্রিকায় ব্যাপক হারে এটা ফলাও করে প্রচার করা হয়েছে এখন ওই মুরব্বী যদি জানা বেবিচার করে সেটাকে সমাজ অপরাধের দৃষ্টিতে দেখে না কিন্তু বিয়ে করলে সেটা অপরাধের দৃষ্টিতে দেখা হয় এজন্য জানা বেবিচার তো এত বেশি বিস্তার লাভ করেছে এটার গ্রাস থেকে বাংলাদেশের মানুষদের বেঁচে থাকা খুবই কঠিন বিষয় যাই হোক এই দুটি বিষয় সম্পর্কে আমরা কোরআন এবং সুন্না থেকে কোরআন সুন্নার দৃষ্টিভঙ্গিতে অল্প কিছু আলোচনা করব ইনশাআল্লাহ প্রথমে আমরা আসি আল্লাহ এই লেওয়াতাত বা সমকামিতা এটি এমন একটি বিষয় যেই বিষয়টি পৃথিবীতে মানুষের বাহিরে আল্লাহর যত মাখলুকাত আছে কোন মাখলুকাতের মধ্যে এই সমকামিতা নাই অর্থাৎ চতুষ্পদ জন্তু যত পশু যত পাখি আছে পৃথিবীতে কেউ এই সমকামিতা করে না অর্থাৎ কুকুরও সমকামিতা করে না শুকরও সমকামিতা করে না পৃথিবীর কোনো জন্তু জানোয়ার এই সমকামিতা করে না এটি এমন একটা নিকৃষ্ট অপরাধ যেটা পৃথিবীর কোনো মাখলুকাত করে না একমাত্র পৃথিবীতে শয়তান মানুষের মধ্যে এই যৌন বিকৃতি ঘটিয়ে পৃথিবীর মানুষের মধ্যে এই কাজটি সূচনা করেছে এই কাজের সর্বপ্রথম সূচনা হয় <clears throat> লুত সালামের যুগে এর আগেও পৃথিবীতে এটি ছিল না সমকামিতা অর্থাৎ আদম সালাম থেকে লুত সালাম পর্যন্ত দীর্ঘ অনেক সময় পৃথিবীতে কোনো সমকামিতা ছিল না সর্বপ্রথম লুত সালামের কাউম এই সমকামিতায় অভ্যস্ত হয়ে যায় তারা পৃথিবীতে এটি প্রচলন করে এই জন্য এই কাজটার নাম দেওয়া হয়েছে লেওয়াতা লেওয়াতা লুত থেকে মানে লুত আলাহ ইসলামের কাউম থেকে লুত আলাহ ইসলামের কাউমেরাই সর্বপ্রথম এই বিকৃতি করেছে এরপরে এই উম্মতের মধ্যেও মানে উম্মতে মোহাম্মদ সাল্লা সাল্লাম এমন একটি উম্মত পূর্ববর্তী উম্মতের এক এক উন্মতের মধ্যে এক একটা অপরাধ ছিল আর এই উম্মতটা এমন যে এই উম্মতের মধ্যে একসাথে সবগুলো অপরাধ পাওয়া যায় মানে আগের যুগের উম্মতারা যেমন ইব্রাহিম সোহাইব আলহিসামের যুগের উম্মত তারা এই ওজনে কম দিত মানে তাদের তাওহিদের বাহিরে তাদের বড় দোষটা ছিল তারা ওজনে কম দিত অন্য কোনো অপরাধ তেমন তাদের ছিল না আবার কোন কোন কাউমের মধ্যে খেয়ানতদারের অভ্যাস বেশি ছিল কোন কোন কাউমের মধ্যে দেখা গেছে মূর্তি পূজার প্রচলন বেশি ছিল এক এক কাউমের মধ্যে এক একটা দোষ ত্রুটি পাওয়া যেত কিন্তু উম্মতে মোহাম্মদ সাল্লাম এমন এক উম্মা যার মধ্যে সব উম্মতের সবগুলা দোষ একসাথে পাওয়া যায় এই জন্য কোন নবীর উম্মতের যে ত্রুটিগুলো বড় বড় ত্রুটিগুলো এইগুলো থেকে এই উম্মত মুক্ত না এই উম্মতের মধ্যে সবগুলাই আছে এই লুত আলাহিসাল্লামের কাউমের যে অপরাধটি সেই অপরাধটিও এই উম্মতের মধ্যে বিস্তার লাভ করেছে কোরআনে কারিমে আল্লাহ সৌরা একশত পঁয়ষট্টি এবং একশত ছেষট্টি নম্বর আয়াতে কারিমায় এই দুটি আয়াতে আল্লাপাক এই সম্পর্কে বর্ণনা দিয়েছেন আল্লাহ বলেন আতা আতু না জোকরান وتذرون ما خلق لكم من أزو... خلق لكم ربكم من أزواجكم بل أنتم قوم عادون আল্লাহ রব্বুল আলমিন বলেন মিনাল আলামিন তোমরা কি পৃথিবীতে পুরুষ পুরুষের সাথে এই যৌন বিকৃতি করার কাজে ব্যস্ত আছো অথচ তোমাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন যে জোড়ার সৃষ্টি করেছেন নারী এবং পুরুষের জোড়া সেই জোড়াকে তোমরা পরিত্যাগ করে আছো আসলে তোমরা সীমা লঙ্ঘনকারী জাতি কাউমন আধুন তোমরা সীমা লঙ্ঘনকারী জাতি তাহলে এখানে আল্লাহ সুবাহতালা এই কাজটাকে যারা করে ওই জাতিকে আল্লাহাক বলছেন কাউমন আধুন এরা হলো সীমা লঙ্ঘনকারী জাতি আল্লাহ সুবানতলা মানুষের স্বাভাবিক যৌন চাহিদা মেটানোর জন্য যেই ব্যবস্থাপনা করেছেন সেই ব্যবস্থাপনার নাম হল বিবাহ এই জন্য নবী সাল্লাম সমস্ত যুবকদেরকে লক্ষ্য করে বলছেন হে আমার উম্মতের যুবক সম্প্রদায় মানিস তাতা মিন কুমল বা আতাফালিয়া তাজাওয়াজ তোমাদের মধ্যে যাদের বিবাহ করার সামর্থ্য আছে তাড়াতাড়ি বিয়ে করে নাও কারণ এটি হলো তোমার দৃষ্টি সংযত করার সবচেয়ে বড় উপায় এবং তোমার যৌবনকে হেফাজত করার রক্ষা করার বড় মাধ্যম ওয়ামাল্লাম আর যেই যুবকরা সিয়াম যেই যুবকরা বিয়ে করতে সামর্থ্য নাও তোমরা বেশি বেশি করে সিয়াম পালন করো কারণ এই সিয়াম পালন করাটা তোমার ওই সকল রোগের প্রতিষেধক এই জেনা লবাতাত বা আরো অন্যান্য যত যৌন বিকৃতি আছে এই সকল বিকৃতির প্রতিষেধক নবিসাম বলেন প্রথম প্রতিষেধক হলো বিয়ে আর বিয়ে করতে সামর্থ্য না হলে আলাইকুম বিসাওম সিয়াম পালন করো বেশি বেশি রোজা রাখো বেশি বেশি তাহলে এই সকল রোগ ব্যাধি থেকে তোমরা মুক্ত থাকতে পারবে মানুষকে আল্লাহ সুবানতলা যে যৌবন কাল দিয়েছেন এই যৌবন কালের হিসাব দেওয়া ছাড়া আল্লাহ সুবানতলা কেয়ামতের ময়দানে কোনো মানুষকে আল্লাপাক তার দুই কদম নড়াচড়া করতে দিবেন না ওই পাঁচটি প্রশ্নের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল ফিমা আল্লাহ রব্বুল আলমিন প্রশ্ন করবেন আমি তোমাকে যে যৌবন কাল দিয়েছিলাম সেই যৌবন কালটা তুমি কিভাবে ব্যয় করেছিলে যৌবন কালে শুধু এসব অনাচার জানা বেবিচার অশ্লীলতা এসব করে বেরিয়েছ নাকি আল্লাহর এবাদতের মধ্যে কাটিয়েছ এই জবাব আল্লাহর কাছে কিন্তু কেয়ামতের ময়দানে প্রত্যেকটি নারী পুরুষ প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি বনি আদমকে দিতে হবে তাহলে কাল আল্লাহর পক্ষ থেকে বিরাট এক নিয়ামত এই নিয়ামত আল্লাহ সুবান তালা এইভাবে অনাচার অশ্লীলতার মাধ্যমে ব্যয় করার জন্য আল্লাপাকে এই কাল দেন নাই আল্লাহ সুবান কোরআনে কারিমে সৌরা আল আরাফের আশি এবং একাশি নম্বর আয়াতে লুত আলহিসের কাউমের বর্ণনা দিয়ে বলেন আলামিন আল্লাহ রব্বুল আলমিন বলেন লুত তার কাউমকে বললেন তোমরা কি এমন এক ফাহেসা এমন এক অশ্লীল কাজ দুনিয়াতে আবিষ্কার করেছ মা সাবাকুম্বিয়া মিন আহাদিম মিনাল আলামিন ইতিপূর্বে আল্লাহর জমিনে পৃথিবীর মধ্যে আর কেউ এই জাতীয় অশ্লীল কাজ করে নাই তোমরা নারীদেরকে বাদ দিয়ে পুরুষের পিছনে যৌন ক্ষুদা নিবারণ করার চেষ্টা করতেছ বাল আন্তুম কাউমুম আসলে তোমরা এক সীমালঙ্ঘনকারী জাতি আগে আল্লাপাক বলছেন কাউমুন আধুন আর সুরাল আরাফে আল্লাহাক বলতেছেন কৌম মুশরেফুন তোমরা সীমা লঙ্ঘনকারী বাড়াবাড়িকারী তোমরা জাতি শ্রাপকারী জাতি তোমরা তাহলে যেই জাতির মধ্যে এই অপরাধ পাওয়া যাবে সেই জাতিকে আল্লাহাক নাম দিয়েছেন কৌমন আধুন কৌম মুশরেফুন এবং এই লুত আলহিসের কৌম এই অপরাধ করার কারণে আল্লাহ সুবান পক্ষ থেকে কিছু আজাব ও গজব নাজিল হয়েছিল আল্লাহ সুবাহতাল্লাহ সুরা হুদের বিরাশি এবং তিরাশি নম্বর আয়াতে কারিমা সে গজবের বর্ণনা দিয়েছেন আল্লাহ সুবাহতাল্লাহ যে গজবটা দিয়েছিলেন সেটা কি ছিল সে গজবটা ছিল আল্লাহ আলিয়াহা সাফেলাহা বলেন এই সমকামিতার অপরাধে আমি ওই লুত আলহি সালামের কাউমকে ওই জাতিকে তাদের উপরের লোকদেরকে নিচে নিচের লোকদেরকে উপরে এইভাবে উলট পালট করে দিয়েছি অর্থাৎ তাদেরকে আল্লাপাক গজবটা দিয়েছেন প্রথমে নিচের থেকে উপরের দিকে নিয়ে আবার উপট করে তাদেরকে আরেক জায়গায় আল্লাপাক মাটির নিচে সবাইকে ছাপা দিয়ে দিচ্ছেন এটাকে আল্লাহ বলছেন ফাজা আল্লাহ আলিয়াহা এলাহা জিব্রাইল আলহিসাল্লামকে দিয়ে আল্লাহ সুবান এই কাজটি করিয়েছিলেন জিব্রাইল আলহিসাল্লাম এবং আল্লাহর আরো দুই একজন ফেরস্তা একদিন এই গজব নিয়ে যখন পৃথিবীতে এসেছিলেন সর্বপ্রথম আসছিলেন ইব্রাহিম আলহিসাল্লামের বাড়িতে তখন ইব্রাহিম আলহিসাল্লাম বড় একটা গরুর বাছুর বা খাসি বড় একটা খাসি দিয়ে কাবাব বানাই দিছেন একবার আরবদের মেহমানদারি পুরো একটা আস্ত খাসি কাবাব বানাই জিব্রাহিল আলহিসের সামনে দিছেন এখন ফেরস তারা তো খায় না তো ইব্রাহিম আলাইসালাম প্রথম মনে করছেন এরা মানুষ মেহমান এখন হাত বাড়ায় না তখন ইব্রাহিম আলাইসালাম বুঝছেন এরা তো মানুষ মেহমান না এরা ফেরস্তা মেহমান সুহান আল্লাহ তখন ওই ফেরস্তা বললেন ইব্রাহিম আমরা পৃথিবীতে একটা সুসংবাদ নিয়ে এসেছি একটা দুঃসংবাদ নিয়ে এসেছি সুসংবাদটা নিয়ে আসছি আল্লাহ সুবান আপনাকে একটা সন্তান দিবেন এই সুসংবাদটা আমরা নিয়ে আসছি সোহান আল্লাহ আর যে দুঃসংবাদটা নিয়ে আসছি আপনার বাতিজা লুত আলহিসের যে কওম সাদু উপত্যকায় যারা বসবাস করে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নিয়ে আসছি ওই দুঃসংবাদ আগে আপনার কাছে দিয়ে যাচ্ছি এই ফেরেস্তারা সেখানে গেলেন সেখানে গিয়ে তারা ফেরেস্তাদের সাথেও সমকামিতা করতে চায় মানে এই অপরাধ এমন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে যে এবার গোখরা সাপের লেজ দিয়ে কান চুলকাইতে চায় তারা কান চুলকাতে চুলকাতে এমন অভ্যস্ত যে এটা সাপের লেজ না কিসের লেজ আর খবর নাই সেই জিবরিল আলহিসাম এবং আল্লাহর ফেরেস্তারা আসছেন বললো যে এদেরকে ধরো এদেরকে ধরে আমরা সমকামিতার কাজ করি জিবরিল আলহিসাম হাসতেছেন রে জাতি আল্লাহর গজবের শিকার সেই মুহূর্তে অপরাধ থেকে তাওবা নাই অপরাধ থেকে ফিরে আসার কোন কার্যক্রম নাই শেষ পর্যন্ত জিবরাইল আলহি সালামের একটা ডানা দিয়ে পুরা সাদো মুফত্তকাকে আল্লাপাক আল্লাহ আলিয়াহা সাহফেলাহা এবং শুধু আলিয়াহা সাহফেলাহা না যে সময় তাদেরকে উপরের দিকে তোলা হচ্ছিল আল্লাপাক বলেন আমি আল্লাহ রবাহ আলমিন তাদের উপরে পাথরের বৃষ্টি নিক্ষেপ করেছি পাথরের একবার পাকা পাকা শক্ত মজবুত পাথরের বৃষ্টি তাদের উপরে বর্ষণ করা হয়েছে খালি পাথরের বৃষ্টি না মুসাবিক ওই পাথর গুলার গায়ের মধ্যে কার গায়ে কোনটা নিক্ষেপ করা হবে সেই নামটাও আমি লিখে দিছি সোহান পাথরে গুলা কার গায়ে কোনটা নিক্ষেপ করা হবে সেগুলোর নামও আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা দেওয়া আছে ফেরেস্তারা ওই নাম দেখে দেখে তাদের উপরে এই পাথরগুলো নিক্ষেপ করেছে এই গজব দিয়ে আল্লাহ সুবাহ লুত আলাহ কাউমকে ধ্বংস করে দিয়েছেন এবং কেয়ামত পর্যন্ত এটার নজর রেখে দিয়েছেন আজও আপনারা দেখেন জর্দানে সেই ডেড সি যেটাকে বাহারে লুত বলা হয় যেটাকে লুত আলে লুত সাগর বলা হয় যেখানে এই এই জায়গাটাই ছিল লুত আলাইসালামের কাউমের এই সমকামিতার জায়গা আল্লাহর গজবের জায়গা সেই জায়গাটাকে আল্লাহ সুবান কেয়ামত পর্যন্ত নিদর্শন হিসাবে রেখে দিয়েছেন যাতে পৃথিবীর মানুষেরা এই নিদর্শন দেখে আর কখনো এই নিকৃষ্ট কাজটা না করে অথচ দেখেন মানুষ আজকে পৃথিবীতে তাদের চোখের সামনে এই গজবের সাগর গজবের জায়গা এখনো আছে তাও মানুষ অহরহ এই কাজ করে বেড়াচ্ছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই কাজের ব্যাপারে অনেকগুলো হাদিসে বর্ণনা দিয়েছেন নবী সাল্লাহ সাল্লাম বলেন বলেন যারা লুত আলাহিসামের কাউমের কাজ করে এই মানুষগুলোর উপরে আল্লাহ লানত বর্ষিত হোক এদের উপর আল্লাহ লানত যারা এই লুত আলাহিসামের কাউমের কাজ যেই মানুষরা করে ওই মানুষের উপরে আল্লাহ লানত বর্ষিত হোক নাউজুবিল্লাহ আল্লাহর লানত বর্ষণ করেছেন যারা এই এইরকম অপরাধ করে থাকে আল্লাহ রসুল সাল্লা ইসলাম আরেকটি হাদিসের মধ্যে বলেন লাউ আন্নালু বিকুল বলেন যারা সমকামী তাদেরকে যদি বৃষ্টির পানি দিয়ে আল্লাহর রহমতের পানি দিয়েও যদি গোসল করানো হয় লাকি আল্লাহ গাইরা তাহের কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল্লা আলমিনের সাথে তার সাক্ষাৎ হবে অপবিত্র অবস্থায় আল্লাহর রহমতের পানি দিয়ে গোসল করাইলেও সে পবিত্র হবে না এত অপবিত্র জিনিস যে সে কেয়ামতের ময়দানে আল্লাহর সাথে অপবিত্র অবস্থায় মোলাকাত হবে অপবিত্র অবস্থায় সাক্ষাৎ হবে নবী সাল ইসলাম এই লাবাতাতের শাস্তির ব্যাপারে কিছু হাদিস বর্ণনা করেছেন সোনানে ইবনে মাজার মধ্যে এসেছে নবী সালাম বলেন মাফুল তোমরা যদি এরকম লেবাতাতকারী সমকামী কোনো মানুষকে পাও তাহলে যেই দুইজন সমকামিতা করেছে দুইজনকেই তোমরা হত্যা করো ফক্তুলুল ফাইলাওয়াল মাফুল আবিহি দুইজনকে তোমরা কতল করো তাদের শাস্তি হলো কতল আরেকটি হাদিস এসেছে সুনান ইবনে মাজার মধ্যে নবী তোমরা পাথর নিক্ষেপ করে হত্যা দুইজনকেই তোমরা পাথর নিক্ষেপ করে হত্যা যুগে সমকামিতার কোনো শাস্তির বিধান নবী সাল্লাহ সাল্লামের কাছে বিচার আসে নাই নবী সাল্লা সাল্লামের আদালতে কোনো বিচার আসে নাই যে সমকামিতার অপরাধের আবু বকর রদি আল্লাহ খেলাপথ কালে একটা বিচার আসছে আবু বকর রদি আল্লাহ তালুর কাছে সর্বপ্রথম সমকামের শাস্তি সমকামের বিচার এই হাদিসটি ইমাম বাই হাফি রহমাহুল্লাহ সোহাবুল ইমানের মধ্যে উল্লেখ করেছেন মহাদ্দেশনে এটাকে সহি বলছেন তখন আবু বকর রদি আল্লাহ তালু বড় বড় সকল সাহাবাই কেরামকে ডাকলেন যে এর এদের শাস্তি কি হবে কারণ নবী থেকে সরাসরি শাস্তি প্রয়োগ করা হয়েছে এরকম কিছু পাওয়া যায় না নবিসাম বলছেন তোমরা হত্যা করো তোমরা রজম করো কিন্তু নবিসাম জীবনে কাউকে হত্যা করেন নাই অপরাধে কাউকে রজমও করেন নাই তখন আবু বকর বড় বড় সকল সাহাবাইকে নিয়ে সুরার বৈঠক ডাকলেন সেই বৈঠকে আলী রাদি আল্লাহ একটি প্রস্তাব দিলেন আলী রাদি আল্লাহ বললেন লামতা আমাল বিহি উম্মাতান ইল্লা উম্মাতান ওয়াহেদা আলী রাজি আল্লাহ বললেন এটা এমন একটা বড় ধরনের গুরুতর অপরাধ যেই অপরাধ পৃথিবীতে ইতিপূর্বে কোনো উম্মত করে নাই শুধুমাত্র একটা উম্মত করেছিল শুধুমাত্র লুত আলহিসের কাউম ছাড়া পৃথিবীতে আর কোন নবীর উম্মত এই অপরাধ করে নাই আমার অভিমত হলো আরা আলী রাজি আল্লাহ বলেন আমার অভিমত হলো এই লোককে এমন শাস্তি দিতে হবে যে শাস্তি অন্য কোনো অপরাধের জন্য দেওয়া যায় না ওই শাস্তিটা হলো তাকে আগুনে পুড়িয়ে হত্যা করতে হবে আগুনে পুড়িয়ে হত্যা করা এটা নিষেধ আগুনে পুড়িয়ে কোনো প্রাণীকে মারাও নিষেধ কারণ আগুন দিয়ে শাস্তি দেওয়া এটা আল্লাহর অধিকার আল্লাহ পাক জাহান নামে আল্লাহর বান্দাদেরকে মানুষ এবং জিনকে আগুন দিয়ে শাস্তি দিবেন এজন্য নবিস নিষেধ করছেন তোমরা মানুষ কোনো প্রাণীকে মানুষকে আগুন দিয়ে কখনো শাস্তি দিও না কিন্তু আলী রাজি আল্লাহ তালন বললেন এটা এমন অপরাধ কারণ সে এমন কাজ করছে যেটা গরু ছাগল পশু পাখি কুকুর জানোয়ার কেউ করে না <clears throat> সুতরাং মানুষ যদি কাজ করে সে আর মানুষ থাকে না মানুষ তো থাকে না থাকে না চতুষ্প জন্তুও থাকে না তো সুতরাং যেহেতু চতুষ্প জন্তুও না সুতরাং তার শাস্তি হবে তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হবে সমস্ত সাহাবাই কেরাম এটা সমর্থন করছেন বলছেন যে আলী রবি আল্লাহ যে শাস্তির কথা বলছেন এটাই শাস্তি তখন আমার আবিহি আবু বকর রাদি আল্লাহ তালানহু আবু বকর রাদি আল্লাহ নির্দেশ দিলেন এই লোকটাকে ধরে আগুনে পড়িয়ে হত্যা করো আগুনে জ্বালায় দাও এই সর্বপ্রথম আবু বকর রদি আল্লাহ তালানুর খেলাফতকালে যে সমকামিতার শাস্তি করা নির্ধারণ হয়েছে সেটা হলো আগুনে পড়িয়ে হত্যা করে দেওয়া তাহলে আমরা বুঝতে পারি যে এবার অপরাধটা কোন মাত্রার অপরাধ যেই অপরাধে সাহাবা এজমা হয়ে গেছে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত মতামত যে আগুনে পড়িয়ে তাকে হত্যা করা হবে তাহলে এই জঘন্যতম অপরাধ এই অপরাধ পৃথিবীর কোনো মানুষ তো করতে পারেই না মুমিন্ত তো করার প্রশ্নই আসে না এজন্য আমার ভাইয়েরা এই অপরাধ থেকে এই জাতিকে মুক্ত করতে হবে আমাদের ছেলে আমাদের মেয়ে আমাদের যুবক আমাদের যুবতী তারা যেন এই জঘন্যতম অপরাধ গুলার দিকে না যেতে পারে এই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং সমাজের সবার দায়িত্ব এটা এই অপরাধের কারণে আল্লাহর যে গজব নাজিল হবে শুধু ওই সাতাইশ জন যুবক আর একশো এক হাজার যুবকের উপরে আসবে না এই আল্লাহর গজবের শিকার সবাইকে নিপতিত হইতে হবে এটা সামাজিক অপরাধ এটা ব্যক্তিগত অপরাধ নয় দ্বিতীয় পর্যায়ে আমরা আসি জেনা জেনা বা ব্যবিচার এটা সম্পর্কে অসংখ্য আয়াত অসংখ্য হাদিস রয়েছে সুরা আল ইসরার বত্রিশ নম্বর আয়াত আল্লাহ সুবান বলেন আল্লাহ খবরদার জেনার দ্বারে না জেনা তো করবাই না জেনার দ্বারে কাছেও যেতে না ইন্নাহু কারণ এটা হলো ফাহেসা কাজ এবং এটা হলো মন্দ রাস্তা খারাপ রাস্তা মানে এই ফাহেসা এবং মন্দ কাজ মন্দ রাস্তা কোন মুমিন কোনদিন করতে তো পারে না এটা দ্বারে কাছে যাইতে পারে না দ্বারে কাছে বলতে মুফাসরেন একরাম বলেন জেনা প্রথম এক লাফে মানুষ করে না জেনা পর্যন্ত আগাইতে তাকে কয়েকটা দাপ কয়েকটা স্টেশন অতিক্রম করতে হয় এই স্টেশনগুলো থেকে সতর্ক থাকতে হবে এইগুলোর ব্যাপারে যদি সতর্ক না থাকে তো সে যে কোনো মুহূর্তে জানা করে ফেলতে পারে এই দাবগুলো অতিক্রম করা এই দাবগুলোকে কোরআনে আল্লাহবাক নাম দিয়েছেন ফতোয়াতে শয়তান শয়তানের এক একটা ফতোয়া যেমন শয়তান প্রথমে বলল যে জানা করিও না মোবাইলে একটু কথা বলো ফেসবুকে একটু আলাপ করো ফেসবুকে একটু কিছু লেখো দুই পক্ষ থেকে এ তো দেখতেছ না গুণও হইতেছে না কিছু হইতেছে না শয়তান মানুষকে প্রথম এগুলো দিয়ে প্রলোভন দেখায় যে মেসেজ পাঠাও এই করো হে করো এইগুলো প্রথম প্রাথমিক পর্যায়ে আস্তে আস্তে আস্তে আস্তে এক ধাপ এক ধাপ এক ধাপ আগাইতে আগাইতে একেবারে জানার নিকটবর্তী করে দেয় জানা পর্যন্ত পৌঁছাই দেয় এই জানা পর্যন্ত পৌঁছার আগে যেগুলো এগুলো হলো খতোয়াতে শয়তান শয়তানের এক একটা খতোয়া এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তাকারাবু জানা খবরদার জানা তো করবেই না জানার ধারে কাছেও যাবে না মুমিনের জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক সৌরাল মিনুনের মধ্যে যে শর্তগুলো দিয়েছেন সেখানে একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো জানা বেবিসার অশ্লীলতা সবকিছু থেকে তোমার যৌবনকে হেফাজত করা লাগবে এবং আল্লাপাক বলেন এই যৌবন তোমাদেরকে পরিচালনা করার জন্য বৈধ পন্থা শুধু একটাই সেটা হলো তোমাদের জন্য তোমাদের স্ত্রী এবং বৈধ দাসী ছাড়া তোমাদের আর কোনো ওয়ে অন্য কোনো রাস্তা নাই এই রাস্তা বাদ দিয়ে অন্য যত পন্থা আছে সব পন্থাই সীমালঙ্ঘনের পন্থা এই আয়াতে কারিমার ব্যাখ্যায় সমস্ত মুফাসরাম বলছেন এই জন্য কোনো মানুষ মানে বৈধ পদ্ধতি ছাড়া হাতের মাধ্যমে বা অন্য যে কোনো উপায় উপকরণের মাধ্যমে হস্তমৈথন হোক যে কোনো জাতীয় যে কোনো কিছুই হোক যে কোনো মাধ্যমে যৌবনকে চরিতার্থ করা যৌন ক্ষুদা মিটানো এটা সম্পূর্ণরূপে হারাম অর্থাৎ বৈধভাবে বৈধ স্ত্রী ছাড়া আর যত রকমের চতুর্পাশে রাস্তা আছে যৌন ক্ষুদা মিটানোর জন্য সমস্ত রাস্তাকে আল্লাহ সুবান হারাম করে দিয়েছে এই আয়াতে কারিবার মাধ্যমে হস্ত হস্তমৈথুনকেও আল্লাপাক হারাম করে দিয়েছে যে এটাও তোমাদের জন্য হারাম আল্লাহ বলছেন যে এই পন্থা ছাড়া যত পন্থা অবলম্বন করবে আদুন এরাও সেবা লঙ্ঘনকারী আমরা সর্বশেষ পর্যায়ে আসি এই জেনা অশ্লীলতা এগুলো থেকে বাঁচার উপায় কি এবং এগুলো এত বৃদ্ধি পাওয়ার কারণ কি বৃদ্ধি পাওয়ার অনেকগুলো কারণ আছে তন্মধ্যে বড় বড় যে কারণগুলো সেগুলো হলো আমাদের সন্তান সন্ততিরা বর্তমানে দিন থেকে বিমুখ হয়ে যাচ্ছে এক নম্বরে সলাৎ নাই সলাৎ নামাজ নাই জেনা বেবিচার অশ্লীলতা এগুলো শুধু এক অঙ্গ দিয়ে হয় না এগুলোর সাথে অনেকগুলো জিনিস জড়িত এই জন্য নবী সাল্লাম বলছেন আল আইনানে জানা নজর চোখ জানায় অংশগ্রহণ করে চোখের জানা হলো দৃষ্টি দেওয়া তাকানো এটা চোখের জানা ওয়াল জানা হুমাল কানের জানা হলো শোনা মোবাইলে আপনি মেয়ের সাথে আলাপ করতেছেন আপনি গাইরে মাহারামের সাথে মিঠা মিঠা মিষ্টি মিষ্টি কথা বলতেছেন এটা কানের জানা হচ্ছে ওয়াল্লেসানু জানা হওয়াল কালাম লেসানের জানা হলো কালাম কথা বলা কথা বলতেছেন এই কথাটা হলো জবানের জানা অর্থাৎ জানার কাজে অংশগ্রহণ করে মানুষের কান মানুষের চোখ মানুষের মুখ মানুষের হাত মানুষের পা মানুষের কাল এই অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ জেনার কাজে অংশগ্রহণ করে নবিসের এই সকল অঙ্গের আলাদা আলাদা জেনা আছে তাহলে এই সকল অঙ্গকে নিয়ন্ত্রণ করে যেই জায়গায় সেই জায়গা হলো ব্রেন মানুষের মানসিক প্রতিষেধক মানে ইসলাম দুটা প্রতিষেধক গ্রহণ করছে এই ব্যাপারে একটা মানসিক একটা শারীরিক মানসিক প্রতিষেধকটা হবে সলাতের মাধ্যমে আর শারীরিক প্রতিষেধকটা হবে হেজাবের মাধ্যমে পর্দার মাধ্যমে এই জন্য এই জন্য আল্লাহাক সুরাল আন কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াত আল্লাহাক বলছেন সলাত মানুষদেরকে ফাহসা অশ্লীল কাজ থেকে বিরত রাখবে এই জানা অশ্লীল বেবিচার অশ্লীল সমকামিতা অশ্লীল দুটাকে আল্লাহাক ফাহেসা বলছেন এই কাজগুলো থেকে বিরত থাকার প্রথম চিকিৎসা হলো মানসিক চিকিৎসা হলো সলাপ সন্তানদেরকে ছেলে মেয়েদেরকে নামাজি বানানো পাঁচ ওয়াক্ত সলাতের মুসল্লি বানানো এটা হলো এক নম্বর কাজ এই কাজ থেকে বিরত রাখার জন্য এটা তার মানসিক চিকিৎসা হিসাবে কাজ করবে আর শারীরিক যে চিকিৎসা সেটা হলো হেজাব পর্দার বিধিবিধানগুলো মেনে চলতে হবে পর্দার বিধান খালি বোরকা ভরার মধ্যে সীমাবদ্ধ না পর্দার বিধানটা অনেক দূর বিস্তৃত চোখের পর্দা করতে হবে দৃষ্টি সংযত রাখার পর্দা তারপরে আপনার মাহারাম ছাড়া বাড়ি থেকে বের হওয়ার পর্দা আজকে আমাদের মেয়েরা আমাদের স্ত্রীরা আমাদের বোনেরা মাহারাম ছাড়া যেখানে ইচ্ছা সেখানে সফরে চলে যায় নাউজুবিল্লা ইদানিং দেখা যায় মাহারাম ছাড়া হজেও চলে যায় বর্তমানে এই রোগও দেখা দিচ্ছে অনেক মা বোনেরা মাহারাম নাই আরেকজনকে বাই ডেকে আরেকজনকে বাপ ডেকে হজে চলে যাচ্ছে নওয়াজুবিল্লা এক সাহাবি নবিসাম প্রথম হাদিস বললেন যে বলেন যেন একজন পুরুষ আর একজন নারী একত্রিত না হয় যেই তার মাহারামবিহীন যেন একজন পুরুষ আর একজন নারী কথাবার্তা না বলে একত্রিত না হয় এমনকি পাত্র যদি পাত্রী দেখতে যায় সেখানেও মাহারাম বিহীন পাত্র পাত্রী একসাথে দেখতে দেওয়া যাবে না মাহারাম থাকতে হবে ছাড়া যেন নারী সফরে বের না হয় আজকে দেখা যায় আমাদের একা একা মার্কেটে চলে যাচ্ছে শপিং এ চলে যাচ্ছে কত জায়গায় চলে যাচ্ছে মাহারামের খবর নাই দোকানে বসে বসে দোকানদারেরও মনে করে আপা একটু আসছে আপাকে চা খাওয়াই গল্প করি আফাও বসে বসে গল্প করতেছেন আমার স্ত্রী আমার মেয়ে আমার বোন ওখানে গিয়ে কিন্তু মার্কেটে বসে বসে বিভিন্ন জায়গায় বসে বসে গল্প করতেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন খবরদার মাহরাম ছাড়া নারী যেন সফর না করে বেদ না হয় তখন এক সাহাবি উঠে বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আমি তো জেহাদের ময়দানে যাওয়ার জন্য নাম লেখাইছি আর আমার স্ত্রী নিয়ত করেছে হাত যা সে হাত যা হবে মানে সে বছর হজে যাবে এটা নিয়ত করছে আর আমি জেহাদে যাওয়ার নিয়ত করছি আল্লাহ রসুলাম এই কথা শুনে তাকে বললেন এন তালেক তোমার জেহাদ বাদ দাও তুমি তোমার স্ত্রীর সাথে হজে যাও তোমার জেহাদের যাওয়ার থেকে তোমার স্ত্রীর সাথে হজে যাওয়া বেশি জরুরি তোমার জেহাদের থেকে নাম কাটাও নাম কাটাই তোমার স্ত্রীকে নিয়ে ফাহুজ্জামা আমরা হজে চলে যাও তাহলে আমরা যেই হারে এই জেনা বেবিচার অশ্লীলতা ইফটিজিং দর্শন এগুলো বাড়ার মূল কারণ আজকে আমরা পর্দার বিধিবিধান ছেড়ে দিয়েছি হেজাবের বিধান ছেড়ে দিয়েছি আমরা বলি যে অমুক মেয়ে অমুক হোটেলে দর্শন আছে তো ওই মেয়েটা রাত বারোটা একটা আসলো কেন হোটেলে তারা তো বাড়ি থেকে জোর করে আনা নাই সে তো ইচ্ছা করেই হোটেলে আসছে তা আমার মেয়ে রাত বারোটা হোটেলে যাবে কেন হোটেলে গেলে তো দর্শনের শিকার হবেই এটা তো স্বাভাবিক জিনিস এটা তো অস্বাভাবিক কিছু না এখন যারা দর্শন করছে তারা অপরাধী কিন্তু ওই মেয়ে যে রাত্রে বারোটা আসছে আমরা কিন্তু ওই মেয়ের কেউ অপরাধী বলতেছি না মেয়ের বাবারও শাস্তি হওয়া উচিত তোমার মেয়ে রাত বারোটা আসলো কেন তুমি বাবা থাকতে মেয়ে রাতের বারোটা একটা কেন হোটেলে যাবে ভালো বংশের মেয়ে ভালো মানুষের মেয়ে তো রাত বারোটা একটা হোটেলে যেতে পারে না অর্থাৎ হেজাবের বিধান তারপরে আমাদের পরিবারে হেজাব নাই দেখা যায় যাদের হেজাব আছে তারা শুধু বাহিরে যখন ঘর থেকে বের হয়ে বোরকা পরে ঘরের অভ্যন্তরে কোনো পর্দা নাই ঘরের অভ্যন্তরে দেবর বাবি কোনো পর্দা নাই মামা তবাই খালা তবাই মামা তবন চাচা তবন আসতেছে যাইতেছে দেখতেছে গল্প করতেছে ঘরের মধ্যে কোনো হেজাবের বিধিবিধান কিছুই নাই দৃষ্টি সংযত রাখা অর্থাৎ হেজাবের যতগুলো বিধিবিধান আওতাভুক্ত এই হেজাবের বিধিবিধানের মাধ্যমেই এই জেনা বেবিচার অশ্লীলতা সমকামিতা এগুলো থেকে বাঁচার এটি একটি বড় পদ্ধতি এজন্য আমাদেরকে সন্তান সন্ততিদেরকে এই অশ্লীলতা থেকে বাঁচানোর জন্য তাদেরকে নামাজি বানাইতে হবে পাশাপাশি হেজাবের বিধানগুলো শক্ত করে আমাদেরকে ধারণ করতে হবে নিজের পরিবারে পরিবারের বাহিরে সর্বত্র হেজাব আর এই উদ্যোগটা নিতে হবে পুরুষদেরকে এই জন্য আল্লাপাক সৌরা আন্নুরের তিরিশ এবং একত্রিশ দুইটা আয়াতে হেজাব বিধান নাজিল করছেন তো প্রথম আয়াতটা পুরুষের দ্বিতীয় আয়াতটা নারীর অর্থাৎ পর্দা আগে লাগবে পুরুষের তারপরে নারীর এই জন্য আল্লাহাক প্রথম বলছেন ওয়াকুল্লিল মিনিন মুমিন পুরুষদেরকে আপনি বলে দেন যে তারা যেন পর্দার এই বিধানগুলো পালন করে তারপরে বলছেন ওয়াকুল্লিল মেনাত মুমিন নারীদেরকে আপনি বলে দেন তারা যেন এই বিধানগুলো পালন করে তাহলে হেজাবের ক্ষেত্রে পর্দার ক্ষেত্রে আগে আগে আসতে হবে পুরুষদেরকে পরিবারে পুরুষ যদি পর্দা না করে তো ওই পরিবারে নারীর পক্ষে পর্দা সম্ভব না এজন্য পুরুষ নিজে পর্দা শুরু করতে হবে এবং পরিবারের সবাইকে পর্দার ব্যবস্থাপনা করতে হবে পরিবারে পর্দা খালি আপনি বললেই তো হবে না পর্দার জন্য কিছু ব্যবস্থাপনাও লাগবে যাতে আমার স্ত্রী আমার ভাইয়ের সাথে আমার খালাতবের সাথে আমার বাগিনের সাথে আমার অমুকের সাথে দেখা করতে না হয় সেই ব্যবস্থাপনা করা আমার উপরে খরচ তা আমি যদি না করি তা আমার স্ত্রী পর্দা করবে কিভাবে এই জন্য ঘরের আভ্যন্তরীণ পর্দা এবং বাহিরের পর্দা তারপরে এই যে মাহারাম ছাড়া ঘোরাফেরা করতে দেওয়া এই জাতীয় তারপরে অশালীন পোশাক পরে রাস্তায় বের হওয়া আমাদের মেয়েরা এখন আমাদের বোনেরা যে এমন পোশাক পরে রাস্তায় বের হয় যে দেখতেই লজ্জা লাগে যে একটি মুসলিম ঘরের মেয়ে এরকম পোশাক পরা রাস্তায় বের হচ্ছে তো এরকম পোশাক পরা রাস্তায় বের হলে সেখানে তো জানা বেবিচার ইফটিজিং দর্শন এগুলো তো হবেই এগুলো তো হওয়াই স্বাভাবিক বিষয় এজন্য আমাদেরকে এই বিষয়গুলোর দিকে ভালো করে লক্ষ্য করতে হবে আল্লাহ সুবান তালা আমাদের সবাইকে এই সামাজিক অপরাধগুলো থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন আল্লাহ পাক এই সমাজকে এই জাতিকে সমগ্র মুসলিম ওম্মাকে এই ভয়াবহ যেই সমকামিতা জেনা বেবিচার এগুলো থেকে আল্লাহ পাক হেফাজত করুন সবাইকে মুক্ত থাকার তৌফিক দান করুন আমিন ইয়ারব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু